কালো রং লাগানো যাবে না কারণ নবী সাল্লাম জি আচ্ছা যিনি বলছেন ও দলিল চাইতে হবে ওনার কাছে বলছি না যে বেদাতের দলিল নেই <laughs> আমরা যেই দলিল পাইছি আমার যতটুকু জানা যেটা রসুলাম স্পষ্ট বলছেন এই যে তোমরা কালো রং থেকে বিরত থাকো অনেক অনেক সময় হয়ে গেছে